আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত আল্লাহ আলা আশরফিল আম্বিয়াউল মুরসালিন নবীনা মোহাম্মদ আল্লাহ আলহি ও আসহাবিহি আজমাইন সম্মান দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাহর তহাবি রহমতুল্লাহ আলাই রচিত বয়ান আয়তাকাদ আহলে সুন্নাউল জামা এই ছোট্ট কিতাবটি নিয়ে দর্শকবৃন্দ আমরা আলোচনা বলেছিলাম যে ইমাম আবু জাহর তহাবি রহমতুল্লাহ আলাই আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে বেশ কিছু উক্তি করেছেন সেই উক্তিগুলির ব্যাখ্যা আমরা করছিলাম তার মধ্যে আমরা যে বিশেষ একটি উক্তি আলোচনা করছিলাম সেটা হচ্ছে ইমা আবু জাফর তাহাবির রহমতুল্লাহ বলেছেন যে লা তাবলুগুল আহাম ওলা তুদরিকুল আফহাম দুটি গুরুত্বপূর্ণ শব্দ লা তাবলুগুল আহাম যে চিন্তা করে করে কোনো মানুষ তার খেয়াল দিয়ে যে আমি পৌঁছে গেছি আল্লাহ সম্পর্কে একটা ধারণা এই ধারণা কোনোদিন কেউ করতে পারবে না কারণ এটা করলে ফল্লাহ যাই আপনার মাথায় আসুক না কেন আল্লাহ তার ঠিক বিপরীতটা অর্থাৎ আপনার মাথা যেটা আসে এটা কখনো শুদ্ধ নয় এটা মনে রাখতে হবে কারণ আল্লাহ তালাকে আপনি কখনো তার সম্পর্কে পরিপূর্ণ ধারণা ধারণা করে পরিপূর্ণ তার তার জাতের ব্যাপারে তার সত্তার ব্যাপারে তার কর্মকাণ্ডের ব্যাপারে কোনো কিছুই আপনি সিদ্ধান্তে সিদ্ধান্ত দিতে পারবেন না এবং সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না দ্বিতীয় হচ্ছে আল্লাহ আল্লাহর আল্লাহ তালার ব্যাপারে আল্লাহ তালার যে গুণাগুণ আছে সেগুলোকে কেউ বলতে পারবে না যে আমি বুঝে গেছি সবকিছুতে আমি সবকিছু সম্পূর্ণভাবে বুঝে গেছি আর সম্পূর্ণভাবে সে বুঝটা আমার এসে গেছে এবং সেটাকে পরিপূর্ণভাবে আমি আয়ত্ত করে নিয়েছি এটা বলার অধিকার কারো কিছু নেই অর্থাৎ আমাদের ইমাম দুটি জিনিসকে গুরুত্ব দিয়েছেন যে জাতের ব্যাপারে যেমনিভাবে কেউ ধারণা করে সত্তাকে ধারণা করতে পারবে না সিফাতের ব্যাপারও তেমনিভাবে কেউ বুঝে গেছে বলতে পারবে না আল্লাহর আফার সম্পর্কেও তিনি কত কি করতে পারেন তাও কোনো মানুষ ধারণা করে বা বুঝে এই কোনোটারই দাবি তিনি করতে কেউ করতে পারে না কোরআন করিম আল্লাহ তালার জন্য বলে দিয়েছেন লা তুদরিকুল আবসার ওহু ইউদরিকুল আবসার ওহু আল্লা তুইফুল খাবির তাকে কোনো চক্ষু আয়ত্ত করে নিতে পারে না পরিপূর্ণভাবে তিনি সবগুলি সমস্ত চক্ষুকে আয়ত্ত করে নেন সমস্ত চক্ষু তার তার সামনে তিনি সবগুলিকে দেখেন যে কি অবস্থায় আছে সুরান আমের একশো তিন নম্বর আয়তে আল্লাহ তালা সেটা বলেছেন অর্থাৎ আমরা যতই চেষ্টা করি না কেন আল্লাহ সম্পর্কে কোনো সঠিক অবস্থানে পৌঁছতে বলতে পারবো না যে আল্লাহ তালা এইরকম বা আল্লাহ তার রকম আমরা নির্ধারণ করতে পারবো না এখানে যিনি আল্লাহ তালার যতই চেষ্টা করি না কেন আল্লাহ তালাকে আমরা কোনো কোনোভাবেই তার সিফ জাতও বুঝতে পারবো না সিফাত সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে পারবো না আফাল সম্পর্কে পরিপূর্ণ ধারণা বুঝে শেষ করে ফেলছি এমন কিছু বলার কোনো ক্ষমতা আমাদের নেই আমাদের ইমাম মূলত এই তথ্য এইটা নিয়েছেন এই বাক্যটা নিয়েছেন কয়েক কয়েকটা গোষ্ঠীকে রদ করার জন্য কয়েকটি গোষ্ঠীর মতকে খণ্ডন করার জন্য এদের মধ্যে প্রথম প্রথম গোষ্ঠী হচ্ছে মোয়াত্তেলা যারা আল্লাহ সিফাতকে অস্বীকার করে যারা আল্লাহ সিফাতকে অস্বীকার করে কারণ তারা সিফাতকে কখন অস্বীকার করে যে কোনো মানুষ আল্লাহর গুণ অস্বীকার পিছনে তার একটা যুক্তি সেটা হচ্ছে যদি এই গুণ সাব্যস্ত করি তাহলে তো আল্লাহ মানুষের মতো হয়ে যায় সুতরাং এই গুণ সাব্যস্ত করা যাবে না সৃষ্টির মতো করা যাবে না সুতরাং আমি এই গুণকে অস্বীকার করে বসলাম এটা হচ্ছে প্রথমে সে আল্লাহ তালাকে মানুষের মতো মনে করে তারপর অস্বীকার করে যায় এই জন্য এই এদের উপর রদ করা হচ্ছে যে না আল্লাহ তালার গুণ সাব্যস্ত করতে হবে তবে গুণের হাকিকতে পৌঁছে তুমি কারোর সাথে মিলিয়ে দিবে তার অস্বীকার করবে সেটা করা যাবে না তাহলে মোয়াত্তালাদের উপর এটা একটা রদ হচ্ছে বড় ধরনের দ্বিতীয় হচ্ছে এই বাক্য দিয়ে যে লাগুল তাবলুগুল আহাম ওলা তুদরিকুল আফহাম এই বাক্য দিয়ে আমাদের ইমাম মুজাসিমা উপরও রদ করতেছেন যে মুজাসিমার তোলা যারা ওই সমস্ত লোকেরা যারা আল্লাহকে মানুষের মতো করে বা সৃষ্টি জগতের কারো মতো করে মনে করে থাকে কারণ যেহেতু আমি ধারণাই আসবে না আমার যেহেতু আমার তার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান কখনো আসবে না এবং আয়ত্ত করতে পারবো না তাহলে কিভাবে আমি তাকে বলতে পারি যে তিনি কোন সৃষ্টিকুলের কারো মতো এটা কিভাবে বলতে পারি তো আমাদের ইমামের মূল উদ্দেশ্য হচ্ছে যে এভাবে অস্বীকার করা যে তোমরা যেগুলি বলছো এগুলো কোনোটাই শুদ্ধ নয় তৃতীয় আরেকটি দল আছে যারা আল্লাহ নাম এবং গুণের ব্যাপারে পদভ্রষ্ট হয়েছে এবং তারা আকিদাতে ভীষণভাবে পদভষ্ট হয়েছে তারা হচ্ছেন সুফি সুফিবাদী একটি গোষ্ঠী আছে যারা মনে করে থাকে যে আল্লাহ তালার সম্পর্কে ধারণা করলে চিন্তা করতে করতে এক সময় এমন পর্যায়ে উন্নীত হয় যখন আর তার খেয়ালে এসে যে আল্লাহ এরকম হবে আল্লাহ সম্পর্কে সে সঠিক ধারণা পেয়ে যাবে এটাকে তারা বলে ফানা ফিল্লাহ ফানা ফিল্লাহ বলে থাকে বা আল্লাহতে যখন সে কেউ ফানা হয়ে যায় অর্থাৎ স্রষ্টাতে লীন হয়ে যায় তখন সে স্রষ্টার ভিতরে আনন্দ অনুভব করে এবং সেখান থেকে সে আল্লাহকে উপলব্ধি করতে পারে এ কথা কেউ দাবি করে থাকে নাওয়াজ সবচেয়ে কুফুরি ব্যাখ্যা হচ্ছে এটা আল্লাহ তালাকে কখনো কেউ কোনোভাবেই কোনোভাবেই সে আল্লাহ তালা সম্পর্কে পরিপূর্ণ ধারণা এবং পরিপূর্ণ আয়ত্ত এই দাবি করতে পারে না এই জন্য আমাদের ইমাম এই দুইটি বাক্য দিয়ে বরং তিনটি ফেরকাকে পরপর তিনি পরকার মতকে খণ্ডন করেছেন যে কখনো সেটা তোমাদের মতো নয় হে মাতেলারা তোমরা যেটা মনে করেছ যে আল্লাহর সিফাত গুলি যেহেতু মানুষের মতো এগুলো অস্বীকার করতে হবে এটাও ঠিক নয় বরং সিফাত সাব্যস্ত করতে হবে তার মতো করে সাথে সাথে বলতে হবে যে সিফাতকে সিফাতের মূল ধরন আমরা কখনো জানি না দ্বিতীয় জিনিস হচ্ছে সিফাত সাব্যস্ত করার ক্ষেত্রে মোমাসেলাদের কথা থেকেও তিনি রদ করছেন যে মোমাসেলা যারা আল্লাহ তালার গুণাগুণের ধরন নির্ধারণ করে এবং আল্লাহ তালা গুণাগুণকে মানুষ সৃষ্টির কারো গুণের সাথে তুলনা করে তাদের থেকেও সম্পূর্ণরূপে আলাদা একথা আমাদের মনে রাখতে হবে যে গুণগুলি কখনো সৃষ্টির সাথে তুলনীয় নয় তৃতীয় যে ফের ক্যাটাগরি রদ করা তারা হচ্ছে মোতাসফ সুফিবাদী একটি কিছু ফেরকা যারা ফানা ফিল্লা নাম দিয়েছে এবং তারা মনে করে যে তারা চিন্তা করতে করতে এক সময় আল্লাহ তালার মারেফতের সাগরে ডুবে যায় সেখানে আল্লাহকে দেখতে পায় এই জাতীয় কথা যারা বলেছে তারা মিথ্যা কথা বলছে এবং আল্লাহর উপরে না জেনে কথা বলছে কোরআনে করিম আল্লাহ তালা তাদের ব্যাপারে কঠোর সাবধান করেছেন এবং বলেছেন ও আন্তাকুল আল্লাহ মালা তালামুন আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন যে হারাম রবি আল ফাওয়াহেশামা জহর আমিন হাম বাতান ইসমাউল বাগে বেগাইল হক আল্লাহর না জেনে কথা বলা আল্লাহর সাথে কাউকে শরিক করা হ্যাঁ, আল্লাহ তালা এগুলি সবই হারাম করেছেন কারণ আল্লাহ যারা এই জাতীয় বলে যে আল্লাহকে দেখেছে বা এই জাতীয় দাবি করে তারা সম্পূর্ণরূপে মিথ্যাচার করছে কেউই আল্লাহকে আল্লাহ পরিপূর্ণভাবে দেখার কোনো ক্ষমতা রাখে না স্বপ্ন জগতে যদি দেখে সেটা আলাদা কথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাকে স্বপ্নে দেখেছেন কেউ যদি স্বপ্নে দেখেও তাকে সেটা বাস্তব রূপ নয় আল্লাহ তালা যাকে ইচ্ছা দেখাতে চান তার কোনো না কোনো অংশ দেখিয়ে তিনি তাকে ইমানের প্রতি আহ্বান করতে পারেন এবং তাকে ইমানের প্রতি দৃঢ় করতে পারেন সেটা আলাদা মাসালা কিন্তু বাস্তবে বা জীবিত অবস্থায় বা জীবন্ত অবস্থায় অথবা ঘুমন্ত নয় জাগ্রত অবস্থায় কোনোভাবেই আল্লাহ তাল্লাহকে দেখার ক্ষমতা কারো অর্জিত হয়নি যদি হ্যাঁ এক সময় হবে যখন সবাই জান্নাতে যাব আমরা তখন আল্লাহ তালাকে আমরা দেখতে পাবো এই আকিদে আমরা বিশ্বাস করি কিভাবে দেখতে পাবো সে ধরন আমরা জানি না কিন্তু সেটা দেখতে পাবো এবং রসুল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন যে তোমরা আকাশে চাঁদ দেখেছ পূর্ণিমার চাঁদ যেরকম দেখতে তোমরা দেখতে পাও কোন রকম দেখতে অসুবিধা হয় না তেমনি ভাবে তোমরা জান্নাতে তোমাদের রবকে দেখতে পাবো এটা আমরা বিশ্বাস করি কিন্তু মৃত্যুর আগে কেউ দেখতে পাবে না কারণ রসুল্লাহ সাল্লাম আরো বলেছেন ইন্নাকুম লান্তারাও রব্বাকুম হাত্তা তামুথু তোমরা কখনো মরার আগে তোমাদের রবকে দেখতে পাবে না কারণ মরার আগে দেখার সে ক্ষমতা আল্লাহ তালা কাউকে দেননি সুতরাং এভাবে যারা দাবি করছে সুফিবাদী তারা পদভ্রষ্টতায় লিপ্ত এবং তারা মানুষকে নিজেরাও পদভ্রষ্ট অন্যকেও পদভ্রষ্ট করছে সুতরাং আমাদের তাদের ব্যাপারে সাবধান থাকা দরকার আমাদের ইমাম যে বলেছেন লা আহাম ওলা তুদ্রিকুল আফহাম এখানে একটি জিনিস আমাদের জানার দরকার আছে সেটা হচ্ছে মানুষের জ্ঞান ধীরে ধীরে বাড়তে থাকে ওহাম কোনো কিছু সম্পর্কে ধারণা আসলে তারপরে সময় সেটা সম্পর্কে পড়ে শুনে জেনে তারপর কিন্তু তার জ্ঞান বাড়ে এটা কিন্তু এইখান থেকে আমরা পাই এই জন্য আমরা কোরআনে কারিমে আল্লাহ তালা সে আয়াতটি সম্পর্কে যে পড়ি সেটাটি থেকে আমরা অনেক কিছু ধারণা পেতে পারি আল্লাহ তালা বলেছেন আল্লাহ আখ মিম্বুতুন মাহাতিকুম মায়ের পেট থেকে বের করেছেন তোমরা কিছুই জানতে না তারপর তিনি তোমাদের জন্য নির্ধারণ করেছেন শোনা তোমাদের জন্য দেখা তারপর তোমাদের কলজা দিয়েছেন সবই আল্লাহ তালা দিয়েছেন যাতে তোমরা আল্লাহ সুক্রিয়া আদায় করো তাহলে বোঝা গেল যে মানুষ ধীরে ধীরে কোনো বিষয় সম্পর্কে জানতে জানতে পারে এবং যার জ্ঞানের পরিধি বাড়তে থাকে দুনিয়ার জগতে মানুষ সাধারণত যেই জিনিসগুলোর উপরে তার জ্ঞান বাড়ে তার দুই প্রকার এক নম্বর হচ্ছে যে মানুষ তার ইন্দ্রিয় দিয়ে কোনো কিছু সম্পর্কে জানে ইন্দ্রিয় দিয়ে চক্ষু কর্ণ নাসিকা বা ত্বক পঞ্চ ইন্দ্রিয় দিয়ে মানুষ তার জ্ঞান বাড়াতে থাকে ছোট থেকে সেটা আস্তে আস্তে বাড়ে যে এটা দেখছি দেখতে দেখতে একসময় তার অনেক কিছু বড় বড় জিনিস জ্ঞান জ্ঞান অর্জিত হয় দ্বিতীয় জ্ঞানের মাধ্যম হচ্ছে মানুষ বিবেক দিয়ে কখনো কখনো জ্ঞান অর্জন করে থাকে যেমন মানুষ দুইটা জিনিসকে মিলিয়ে দেখে একটা ছোট একটা বড় বুঝতে পারে এটা ছোট এটা বড় এটা ছোট এটা বড় ভাগ ভাগ করে মানুষ এটা তার বিবেকের বিবেক দিয়ে শিখেছে এটা কোনো ইন্দ্রিয় রাজ্য জ্ঞান আছে বিবেকের জ্ঞানটা এখানে বেশি অনেক সময় যার বিবেকের জ্ঞান কম সে বড় ছোট তারতম্য করতে পারে না কারণ তার বিবেকের জ্ঞান সেখানে কাজ করে না তাহলে বোঝা গেল যে মানুষের জ্ঞানের যে পরিধি তা এই দুইটার মাধ্যমে সীমাবদ্ধ যে মানুষ কখনো দেখতে চায় কখনো ইন্দ্রিয় দিয়ে দেখে কখনো কখনো তার বিবেক দিয়ে সেটাকে উপলব্ধি করতে পারে আল্লাহ তাল্লাহ সম্পর্কে এই আমরা যে ভালো করে তাকাইতে কখনো এই জিনিসগুলো আমরা পাবো না তাকে তো আমরা কখনো ইন্দ্রিয় দিয়েও দেখিনি এবং তার বিবেক দিয়েও তাকে আমরা ওহাম ধারণা করে কোথাও পৌঁছতে পারবো না আমাদের ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলী এরপরে বলতেছেন ওলা ইউসবিহুল আনাম আল্লাহ তালা কোনো সৃষ্টি জগতের কারো মতো নন একটি গুরুত্বপূর্ণ একটি ছোট্ট বাক্য অথচ এর ভিতরে সবই আছে এর ভিতরে সবই আছে সবই আসতে হচ্ছে এর মধ্যে আমরা একদিক থেকে মোয়াত্তালাদের উপর রদ করতে পারি একদিক থেকে মোসাব্বেহাদের উপর রদ করতে পারি মোয়াসেলাদের উপর রদ করতে পারি মোয়াত্তালাদের উপর রদ মানে তাদের মতটাকে খণ্ডন করতে পারি এইভাবে যেহেতু আল্লাহ তালা কোনো সৃষ্টিকুলের মতো নয় তোমরা মনে করে প্রথমে মনে করো যে আল্লাহ তালা মানুষের মতো তারপর সেটাকে রদ করতে থাকো তোমাদের এটা ভুল আর মুমাসেলাদের উপর আমরা সেটাকে বলতে পারি যে মুমাসেলাদের উপর আমরা এটা কিভাবে তার তাদের মত খণ্ডন করতে পারি এইভাবে যে তোমরা মনে করছো যে আল্লাহ তালা সৃষ্টিকুলের মতো এটা ভুল সৃষ্টি কারো মত নন আল্লাহ তালা এটা এই কারণে তোমরা ভুলটা করছো তোমরা আল্লাহ তালাকে সৃষ্টিকুলের মতো মনে করে মনে করে নিয়েছো যা শিরকি এবং কুফুরির নিকটবর্তী এবং কখনো কখনো সরাসরি শিরকে পৌঁছে যায় মনে রাখতে হবে আল্লাহ তালার নাম এবং গুণ এ কোনোটাই কোনোটাতেই কোন সৃষ্টিকুলের সাথে তার কোনো তুলনা চলবে না বরং আল্লাহ তালা যিনি যেরকম তার গুণও সেরকম সত্তা অনুসারে তার গুণ নির্ধারিত হয় সত্তা যেমন গুণও তেমন হবে সেটাই আমাদের মনে রাখতে হবে তো আল্লাহ তালা সম্পর্কে যে সমস্ত আল্লাহ তালা যে সমস্ত গুণাগুণ আছে সেগুলোকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে রব্বুল ইজত তার যে সমস্ত গুণে গুণান্বিত সেগুলি পরিপূর্ণভাবে সম্পূর্ণ পরিপূর্ণ সেগুলিতে কোনো রকমেই কোনো নক্স নাই কম নাই পরিপূর্ণ তার জন্য সাব্যস্ত আর মাখলুক এ সমস্ত গুণ যদি কোনো মাখলুকের জন্য সাব্যস্ত হয়ও সেটা হবে নক্স অর্থাৎ আল্লাহ তালার জন্য কোনো গুণ হলে সেটা হবে পরিপূর্ণ কোনো সৃষ্টিকুলের কারোর জন্য হলে সেটা হবে পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ হবে যেমন রাহমাত যেমন রাহমাত রাহিম দয়ালু দয়ালু একটি গুণ যে গুণটি আল্লাহর জন্য পরিপূর্ণভাবে সাব্যস্ত কোনো বন্দার জন্য দয়ালু থাকতে পারে মানুষও দয়ালু হতে পারে কিন্তু বন্দার জন্য হবে অপূর্ণাঙ্গ পরিপূর্ণ গুণ হিসেবে গুণ হিসেবে সাব্যস্ত হবে না দ্বিতীয় যে জিনিসটি আল্লাহ তালার নামের ব্যাপারে জানতে হবে সেটা হচ্ছে যে আল্লাহ তালার এই গুণগুলো আল্লাহ তালার এই গুণগুলো সবসময় তার সাথে এগুলি কখনো আলাদা হয় না অর্থাৎ সবসময় তার সাথে আছে এই গুণগুলো কখনো তার থেকে আলাদা হয় না কিন্তু বান্দা কখনো কখনো এই গুণে গুণে নিতে হয় কখনো কখনো এই গুণে নিতে হয় না যেমন কখনো দয়ালু থাকে কখনো দয়ালু থাকে না কিন্তু আল্লাহ তালা সবসময় দয়ালু তার দয়ার ভান্ডারে কোনো কমতি নেই বা কখনো তার দয়ার শেষ নেই কিন্তু বান্দা কখনো কখনো দয়ালু হয় কখনো কখনো দয়ালু হয় না তার দয়ার ভান্ডারে কমতি থাকে কমতি থেকেই যায় সেই হিসাবে আমরা সবসময় বলতে পারি যে আল্লাহ তালার আল্লাহ তালা হচ্ছে স্থায়ী গুণ আর বন্দারটা হচ্ছে অস্থায়ী গুণ স্থায়ী গুণ এবং অস্থায়ী গুণের মধ্যে এই পার্থক্য আমাদের করতে হবে তৃতীয় জিনিসটা হচ্ছে যে এক জায়গাতে এসে দুইজনের মধ্যে মিল আছে দুই বন্দার গুণ এবং সৃষ্টি সৃষ্টিগতার গুণের মধ্যে মিলটা থাকবে সেটা হচ্ছে অর্থের দিক থেকে হ্যাঁ অর্থটা যেমন দয়ালু হওয়া দয়ালু আল্লাহর জন্য দয়ালু বন্দার জন্য দয়ালু এই গুণের দিক থেকে এই মিলটা থাকবেই এই মিল থাকার মধ্যে কোনো মুসাবাহাত লাজিম আসে না কারণ হচ্ছে যেমন আল্লাহর অস্তিত্ব আছে বন্দার অস্তিত্ব আছে তাই বলে আল্লাহর অস্তিত্ব বন্দার অস্তিত্ব এক হয়ে গেছে এটা বলা যাবে না বরং আল্লাহর অস্তিত্ব আল্লাহর তার মতো করে বন্দার অস্তিত্ব বন্দার মতো করে এইভাবে আমাদেরকে সাব্যস্ত করতে হবে আল্লাহর গুণের গুণগুলোতে তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালার যে গুণ সেগুলোকে আমরা সব সময় যে তার গুণগুলোকে সাব্যস্ত করে বন্দার মতো করে নয় আল্লাহর মতো করে তার গুণগুলোকে আমরা যথেষ্ট তার মতো করে সাব্যস্ত করব সেখানে পূর্ণাঙ্গ গুণ হবে এবং সেখানে হবে স্থায়ী গুণ আর বন্ধার জন্য হবে অপূর্ণাঙ্গ গুণ এবং সেটা হবে অস্থায়ী গুণ আর এক ব্যাপারে এসে মিল হবে সেটা নামের অর্থের ব্যাপারে অর্থটা একটা অর্থই যে রাহিম অর্থ দয়ালু রাহিম অর্থ দয়ালু আল্লাহর জন্য দয়ালু বন্দার জন্য দয়ালু কিন্তু অর্থে এই মিলের কারণে এটার কারণে বন্দার সাথে একরকম হয়ে যাবে এই ধারণা করা ঠিক নয় কারণ যেমনিভাবে আল্লাহর অস্তিত্ব আছে বন্দার অস্তিত্ব আছে এই মিলের কারণে আমরা কখনো বলি না যে আল্লাহ বন্দা এক হয়ে গেছে তেমনি ভাবে তার গুণাগুণের ব্যাপারেও সেটা বলবো না এই জন্য এই বিষয়টা গুরুত্বের সাথে দেখা উচিত কখনো আল্লাহ তালার মতো করে কাউকে বলা বন্দা আল্লাহর মতো হতে পারে বা তার গুণাগুণ আল্লাহর আল্লাহর গুণাগুণ সমূহ কখনো সৃষ্টিকুরের কারো গুণাগুণের মতো নয় ওলা ইউসবুল আনাম আমাদের ইমাম এই গুরুত্বের সাথে সেটা নিয়েছেন মূলত এটা মূলত আল্লাহ তালার বাণী থেকে তিনি নিয়েছেন যেখানে আল্লাহ তালা বলেছেন লাইসা কামিসলিহি সেই উন লাইসা কামিসলিহি সেই উন সৃষ্টি জগতের কিছুই তার মতো নয় তার মতো কোনো কিছুই না সৃষ্টিগুলোর সেই কথাটাকে তিনি এখানে ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন যে লা ইউসবহুল আনাম সৃষ্টিগুলের কারো মতো নয় কারো মতো নয় এখানে দুটি শব্দ আসছে একটি হচ্ছে তেসবিহ একটি হলো তেমসিল তেসবিহ অর্থ হচ্ছে মত হওয়া আর তেমসিল অর্থ হচ্ছে একেবারে পুরোপুরি একরকম হওয়া পুরোপুরি একরকম এটা আল্লাহ তালা নিষেধ করেছেন লাইসা কামিসলিহি সেই উন সামিউল বাসির তার পুরোপুরি একরকম কেউ বলতে পারবে না কিন্তু আল্লাহ তালা কোথাও লা ইউসবহু সেই তার মতো কোনো কিছু মত কোনো অর্থ নামের দিক থেকে বা অর্থের দিক থেকে মত না এটা কখনো বলেননি কারণ কোনো না কোনোভাবে একদিকে মিল হবে অর্থের মিল হবে সেটা হচ্ছে যেমন আল্লাহ তালা দয়ালু বন্ধাও দয়ালু আল্লাহ তালা তিনি শোনেন বন্ধাও শোনেন আল্লাহ তালা তিনি দেখেন বন্ধাও দেখেন কিন্তু এই দেখার মাধ্যমে কখনো কেউ বলতে পারবে না যে তিনি দেখেন যেহেতু একরকম হয়ে গেছে এটা বলা যাবে না কারণ অর্থ শুধু অর্থের মধ্যে কখনো এটাকে বলা হয় যে এটা কখনো এই যে শুধু এদাফাতের কারণে শুধু নির্ধারিত হবে অর্থাৎ সম্পর্কের কারণে আপেক্ষিকভাবে নির্ধারিত হবে এটা আল্লাহর জন্য হলে এরকম হবে বন্দার জন্য হলে এরকম হবে সেটাকে কখনো নির্ধারণ করে বলা যাবে না যে আল্লাহর জন্য বন্দার জন্য একই রকম হয়ে গেছে তাহলে তেসবি তেসবি কখনো কখনো তেমসিল অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ মত সেটা কোনো এক সাইডে মত হলেই আল্লাহর সাথে সামঞ্জস্যপূর্ণ আল্লাহর সাথে একরকম হয়ে গেছে এরকম বলার সুযোগ নেই কিন্তু আল্লাহর সাথে পরিপূর্ণভাবে একরকম কোনো সত্তা বা কোনো কিছু আল্লাহ তালার কোন গুণের ব্যাপারেও একরকম কেউ দাবি করলে সেটা গুণা হবে কুফুরি হবে কিন্তু শুধু অর্থের দিক থেকে মিল হলে শুধু অর্থের দিক থেকে বা শুধুমাত্র শুধুমাত্র মোতলাক অর্থাৎ শুধুমাত্র শুধু শর্ত মুক্ত কোনো একটা সত্তা সাব্যস্ত হলেই যে আল্লাহ তালা সত্তার সাথে একরকম হয়ে যাবে এমন দাবি করা ঠিক নয় এদের তামসিল নিষিদ্ধ তসবির পূর্ণাঙ্গ অর্থে নিষিদ্ধ কিন্তু শুধু অর্থের ক্ষেত্রে নিষিদ্ধ নয় আমাদের ইমাম যে বলেছেন ইসবুল আনাম মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এটাই হচ্ছে আকিদার ক্ষেত্রে আসম সিফাতের ক্ষেত্রে নাম ও গুণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি আকিদা আমরা সেটাকে আমরা ধারণ করব এবং সেটার উপর বিশ্বাস করব আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতহ